যখন আসে রমজান সব মুমিনের প্রাণ খুশিতে ভরে যায় দিলে জাগে আল্লাহর ভয় যখন আসে রমজান সব মুমিনের প্রাণ খুশিতে ভরে যায় দিলে জাগে আল্লাহর ভয় যখন আসে রমজান মুমিনের প্রাণ খুশিতে ভরে যায় দিলে জাগে আল্লাহর ভয় যখন আসে রমজান রাতের শেষে হাসিল করে সেহেরির বরকত দিনের শেষে ইফতারিতে পাই যে মধুর সাদ রাতের শেষে হাসিল করে বরকত দিনের শেষ ইফতারিতে পায় যে মধুর শাহ রাতের শেষে হাসিল করে সেহেরির বরকত দিনের শেষ ইফতারিতে পায় যে মধুর শাহ তারা বিয়ার তাহা জুদে তারা বিয়ার তাহা জুদে লুটে পরে সেজদায় লুটে পরে সেজদায় যখন আসে রমজান সব মুমিনের প্রাণ খুশিতে ভরে যায় দিলে জাগে আল্লাহর ভয় যখন আসে রমজান আল্লাহ পাকের নৈকট আর পাইতে ভালোবাসা পরহেজগারি অবলম্বন মুমিনেরই আশা আল্লাহ পাকের নৈকট্য পাইতে ভালোবাসা পরহেজগারি অবলম্বন মুমিনেরই আশা আল্লাহ পাকের নৈকট্য পাইতে ভালোবাসা পরহেজগারি অবলম্বন মুমিনেরই আশা জীবনটাকে ধন্য করে জীবনটাকে ধন্য করে সিয়াম সাধনায় দিলে জাগে আল্লাহর ভয় যখন আসে রমজান সব মুমিনের প্রাণ খুশিতে ভরে যায় দিলে জাগে আল্লাহর ভয় যখন আসে রমজান সব মুমিনের প্রাণ খুশিতে ভরে যায় দিলে জাগে আল্লাহর ভয় যখন আসে রমজান